রমাজানে আপনার জন্য বর্জনীয় কাজ কি কি রয়েছে রমাজানে যেরকম আপনার জন্য করণীয় আছে ঠিক একই রকম রমাজানে আপনার জন্য বর্জনীয় আছে আপনাকে ছাড়তে হবে কিছু ধরতে হবে কিছু ছাড়তে হবে আমরা এই রমাজানতে রমাজানটাকে অন্য মাসের সাথে গুলিয়ে ফেলব না আপনি কথা মনে করবেন না যে এটা অন্য মাসের মতো এই এই কাজগুলো করা যায় যে অবৈধ অন্যায় কাজগুলো আপনি গত এগারোটি মাসে করে আসছেন আপনাকে সেগুলো ছাড়তে হবে অথচ যদি আপনি এই কাজগুলো ছাড়তে না পারেন আপনার আমার এই সিয়ামের কোনো গুরুত্ব নেই সম্মানিত উপস্থিতি মিথ্যা এবং ধোকা গালিগালাজ করা এই কাজ আপনাকে ছাড়তে হবে মিথ্যা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ এটা আমরা সকলে জানি মিথ্যা পৃথিবীর অন্যতম পাপ কথা আমরা জানি কবিরা গুণা এটা আমরা জানি কিন্তু তারপরেও আমরা এই মিথ্যাকে ছাড়তে পারি নাই এই রমাজান এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য আপনাকে পবিত্র করার জন্য এই রমাজানে আপনাকে বর্জন করতে হবে মিথ্যা কথা মিথ্যা কাজ আপনাকে বর্জন করতে হবে এই রমজান মাসে ওজনে কম দেওয়া বর্জন করতে হবে আপনাকে বর্জন করতে হবে খাদ্যে বেজাল দেওয়া আপনাকে বর্জন করতে হবে এই রমাজান উপলক্ষে খাদ্যে সিন্ডিকেট করা খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করা আপনাকে পরিহার করতে হবে আশ্চর্যের বিষয় আমরা এই বাংলাদেশে মুসলমান দেশে যত ব্যবসায়ী আছে সবচেয়ে বেশি ব্যবসায়ী হলো মুসলমান অথচ এই মুসলমানই দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়ে সিয়াম রেখে খাদ্যে বেতাল দিচ্ছে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি করছে মানুষকে দোকা দিয়ে যাচ্ছে এই মুসলমান আপনাকে এটা বর্জন করতেই হবে আপনাকে জুলুম ছেড়ে দিতে হবে কেন কারণ হল রসুল বলছেন ইত্তাকু জুলুম তোমরা জুলুম থেকে বেঁচে থাকো জুলুম পরিহার করো জুলুম ছেড়ে দাও আপনাকে রমজান মাসে জুলুম অবশ্যই অবশ্যই ছাড়তে হবে মানুষের গিবত রাস্তাঘাটে দোকানপাটে ক্লাবে পার্টিতে বিভিন্ন আড্ডায় স্কুল কলেজে বিভিন্ন জায়গায় এই মানুষের গিবট করে বেড়ান এই গিবট আপনাকে ছাড়তেই হবে মানুষের ব্যাপারে অন্যায় ধারণা করেন মিথ্যা ধারণা করেন এই ধারণা আপনাকে ছাড়তে হবে আল্লাহ বলছেন মানুষকে তুমি ভুল ধারণা করো এই ধারণা করা ছেড়ে দাও ইন্না নিশ্চয় জেনে রাখো কিছু কিছু ধারণা আছে পাপ ইফ আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন ইন্না বাহাজনী ইসমুন ধারণা হলো পাপ ওরা ওরা বাজ গোয়েন্দাগিরি করো না মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও না সাবধান তুমি কি ভালোবাসো তোমার আপন মৃত ভাইয়ের গুস্ত খেতে তুমু তুমি সেই কাজকে পছন্দ করো না অপছন্দ করো অতএব এই রমজান মাসে যে ব্যক্তি মানুষের গিবাদ করলো মিথ্যা কথা বললো মানুষকে দোকা দিল ওই ব্যক্তির সিয়ামের কোনো দরকার নাই আমার কথার কিন্তু কোন দলিল আছে নাকি আমি কোনো ফালতু কথা বললাম সম্মানিত উপস্থিতি আমার কথার পিছনে দলিল হচ্ছে সই মুখের একটি হাদিস রসুল বলছেন মাল্লাম ইয়াদা আমালা বিহি যে ব্যক্তি পরিত্যাগ করতে পারল না ছাড়তে পারল না যে ব্যক্তি বর্জন করতে পারল না ওই কথা জুর মিথ্যা কথা অনর্থক কথা আমালা আমালাবিহি অনর্থক কাজকর্ম এগুলো ছাড়তে পারল না ফালাইসালিল্লাহ হাজা ওই ব্যক্তির ওই কাজের কোনো দরকার নাই আইয়াদা আহু ও সারাবাহ ওই সে সারাদিন বেলা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বারো থেকে আঠারো ঘন্টা না খেয়ে থাকে এই পানার থেকে বিরত থেকে কোনো কিছু পান করা থেকে বিরত থেকে সে ব্যক্তি এই কষ্ট করলো রসুল বলছেন ফালাইসালিল্লাহ হাজা আল্লাহ সুবাহর জন্য এইরকম ইবাদতের এইরকম আমলের কোনো দরকার নাই সইবুকারি হাদিস এই মিথ্যা কথা আপনাকে ছাড়তে হবে ধোকা দেওয়া ছাড়তে হবে অন্যায় কাজ ছাড়তে হবে আপনাকে এই রমজান মাসে বর্জন করতেই হবে আপনি সিয়ামও যদি রাখলেন আবার মিথ্যা কথাও বলেন আপনার বুঝের ভুল আছে বুঝের ভুল আছে কিভাবে স্বাভাবিক একটা নলেজ আমরা যখন সলাদ আদায় করি এই সলাতে কিছু কিছু কাজকর্ম নিষেধ সলাতে কথা বলা নিষেধ হারাম সলাতের মধ্যে হাসাহাসি করা নিষেধ সলাতের মধ্যে ডানে বামে তাকানো নিষেধ সলাতের মধ্যে পূর্বের কাজের হিসাব করা নিষেধ সলাতের মধ্যে আল্লাহ সুবাহ ধ্যান ব্যতীত অন্য ধ্যানে থাকা এই কাজকর্মগুলো নিষেধ সলাতে হাঁটা চলাফেরা করা নিষেধ সলাতে গালিগালাজ করা নিষেধ খাওয়া দাওয়া নিষেধ সমস্ত কাজকর্ম নিষেধ সলাতের মধ্যে এটা আপনি আমি ভালোই জানি কিন্তু আপনি এটা জানেন না যে সিয়াম আল্লাহ সুবাহর যে একটা ইবাদত এই ইবাদতেও আপনার জন্য কিছু নিষিদ্ধ কাজ আছে এই সিয়ামে রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না নামাজের মধ্যে কথা বললে যেরকম নামাজ নষ্ট হয়ে যায় সিয়ামের মধ্যে মিথ্যা কথা বললে বোকা দিলে এই সিয়াম বাতিল হয়ে যায় আপনাকে বর্জন করতে হবে রমাজান মাসে আমরা দেখতে পাই আমাদের কিছু কিছু মানুষের চিন্তা চেতনা এরকম শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম সিয়াম তা ভুল ধারণা এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আমাদের দেশে রাস্তাঘাটে দেখা যায় অনেক নারীদেরকে মাথায় কাপড় নেই গায়ে ওড়না নেই প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়েছে তারা সিয়াম পালন করছে ইফতার করছে আমাদের দেশে অনেক মেয়েদেরকে দেখতে পাওয়া যায় মাথায় হিজাব দিয়েছে মুখ খোলা ঠোকে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে প্যান্ট পরে রাস্তায় বের হয়েছে এটা কোন ধরনের হিজাব এটা কোন ধরনের পর্দা আর ওই রকম পর্দা দিয়ে যদি কেউ সিয়াম পালন করে তার সিয়াম হবে না দলিল রসুলের হাদিস সিয়াম মিনাল আকলি ওয়া রসুল বলছেন শুধু খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয় ইন্নামা সিয়াম মিনাল্লাহ নিশ্চয়ই সিয়াম হচ্ছে সকল প্রকার অনর্থক অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা আমাদের দেশের এক শ্রেণীর মানুষের এই ধারণা যে পর্দা এটা কোনো বিষয় নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে আড্ডা দেওয়া এটা কোনো বিষয় নয় নারী পুরুষের অবাধ মেলামেশা এটা কোনো বিষয় নয় মিথ্যা কথা বলা কথা বলা এটা কোনো নিষেধ নয় এটা কোনো ব্যাপারই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারলেই হলো এটাও নামই সিয়াম আপনি ভুল বুঝছেন ওই ব্যক্তিদের কি অবস্থা যারা তাদের মেয়েদেরকে রাস্তায় ভাবে ছেড়ে দিচ্ছেন আবার সিয়াম পালন করছেন ওই মায়েদের কি অবস্থা যে মা আপাত মস্তক বোরখা দিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছেন কিন্তু তার যুবতী নারীকে নিয়ে মার্কেটে গিয়ে মার্কেট করাচ্ছেন মানুষের ইমান ধ্বংস করে মানুষের সিএমকে আঘাত করে তার সিয়ামের কি অবস্থা আসছে তো রমাজন রমাজন আসা মানে ঈদের কেনাকাটা শুরু হয়ে যাওয়া রমাজান শুরু হলো তো মার্কেটে বিভিন্ন অফার দেওয়া শুরু হয়ে গেল রমাজান শুরু হলো মার্কেটে নতুন নতুন কাপড়ের লোড করা শুরু হয়ে গেল তাদের কাছে সিয়ামটা কোনো বিষয় নাই কিছু কিছু মানুষ আছে সিয়াম এটা শুধুমাত্র ফর্মালিটি আর কিছু না সিয়াম না রেখে ইফতার করে সকলে বাসার মধ্যে ইফতারের পশনা বসিয়ে দিয়েছে ইফতারের আইটেমের কোনো শেষ নাই খাবার খেয়ে আমি সিয়াম পালন করছি আমরা এমন সিয়াম পালনকারী হলাম যে আমরা একটা ক্ষুদা কাকে বলে খিদা এটা উপলব্ধি করতে পারি না সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি এই ধরনের কাজ কোন আপনাকে বর্জন করতে হবে আমরা রাস্তাঘাটে দেখতে পাই রমাজান মাসে দেখতে পাই অনেক যুবকরা অনেক যুবতীরা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনছেন আর সিয়াম রাখছেন এটা কোন ধরনের সিয়াম এটা কোন লেভেলের সিয়াম বাসায় টিভি চালিয়ে রমজান মাসে রাত্রিবেলায় কিয়ামুল লাইল হয় রহমত বরকত নাজিল হয় সব সময় এই রমজান মাসে পবিত্রতম দিনে শয়তানকে বেঁধে দেওয়া হচ্ছে অথচ আপনার ঘরের ভিতরে শয়তান রেখে রাত্রিবেলা আপনি এই রাত্রিবেলায় টিয়ামুল লাইন পরিত্যাগ করে টিভি চালিয়ে আপনি স্টার জলটা স্টার প্লাসে গুলো দেখছেন আপনার ঘরে কোনো কোরআন তেলাওয়াত নাই কোনো নামাজ নাই সলাৎ নাই আপনার ঘরে কেউ নামাজ পড়ছে না কোন ধরনের সিএম আপনি পালন করছেন আপনাকে এই কাজগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে ধূমপান করা এটা শুধু সিয়াম রত অবস্থায় পরিত্যাগ করতে হবে বিষয়টা এমন ধূমপান এটা হারাম এতে কোনো সন্দেহ নাই সকল ওলামায় কেরাম পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম এ ব্যাপারে একমত ধূমপান করা হারাম কিছু কিছু আলেমের নিকট জর্দার ব্যাপারে ইফতিলাফ করেছেন কিন্তু জর্দাও হারাম তবে কিছু আলেমের মতামত হলো মাকরু আমি এটা বলি না মাকরু হারাম তারপরেও যদি ওদের কথা মেনে নেই যে জর্দা মাকরু কিন্তু তাদের বক্তব্য হলো এই ধূমপান হারাম রমাজান মাসে এই অন্যায় কাজ আপনি করে যাচ্ছেন শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এই ধূমপান ছেড়ে দিলেন ইফতারি করার সাথে সাথে আপনি আপনার হাতের দুই আঙ্গুলের মাঝখানে এই লম্বা শয়তানটাকে আপনার মুখের মধ্যে ঢুকাচ্ছেন ইফতার শেষ হয়ে গেল কোন রকম নামাজটা আদায় করে বের হয়ে আপনার হাতে একটু আগুন দেখা যাচ্ছে একটু আগে আপনাকে বলেছিলাম সকল প্রকার অন্যায় অশ্লীল গর্হিত কাজ পরিত্যাগ করার নাম হলো সিয়াম সিয়ামের শাব্দিক অর্থই হলো বিরত থাকা আপনি রমজান মাসে এই গুল মুখে দিয়ে যাচ্ছেন আবার কিছু কিছু লোক আছে সিয়ামগত অবস্থায় মুখে গুল দে তাদের মতো আর এটা তো দাঁত মুখে দিয়ে রাখি এটা গলার ভিতরে যায় না খেলে তো হবে এটা গলার ভিতরে যাচ্ছে না তারা মুখের মধ্যে গুল দিয়ে দিচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি এই রমজানে দিনের বেলায় আরে সন্ধ্যার পরে দূরে থাক দিনের বেলায় সিয়াম রাখছে উজু করার আগে মুখের মধ্যে গুল দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছে দশ মিনিট তারপরে ডলার দিয়ে বা উজু করে নিয়েছে আপনি কি বুঝলেন এটা একটা নেশা এটা আপনাকে ছাড়তে হবে এই গুল দিয়ে আপনি সিয়াম পালন করেন আপনার সিয়াম হবে না ওই যুবকদেরকে বলছি যারা ইয়াবা এখনো গ্রহণ করছে যারা এই রমজান রমজান ব্যতীত এই ইয়াবা গ্রহণ করে তাদেরকে বলছি এটা হলো মুখ্যম সুযোগ তোমার সামনে মুখ্যম সুযোগ এই সুযোগ বছরে একবার আছে এই রমজান মাসে এই সিয়ামের রহমতের বরকতের দিকে তাকিয়ে সিয়ামের পবিত্রতার দিকে তাকিয়ে আল্লাহর রহমতের বরকতের দরজার দিকে তাকিয়ে এবং আল্লাহর শাস্তির দিকে তাকিয়ে এই ইয়াবা ছেড়ে দিতে হবে ফেন্সিডিল ছেড়ে দিতে হবে গাজা ছেড়ে দিতে হবে এটা সুযোগ এই সিয়াম আপনাকে এ থেকে বাঁচাবে আর সিয়াম নাতুন সিয়াম হলো ডাল স্বরূপ এই সিয়াম আপনাকে বাঁচাবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে ইমানি চেতনায় আপনি সিয়াম পালন করুন আপনি ইয়া ছেড়ে দিতে পারবেন ইনশাল্লাহ একটু কষ্ট হবে কিন্তু আপনি ছাড়তে পারবেন এই রমজান আপনাকে সেই সুযোগ দিয়ে যাচ্ছে তাই যুবকদেরকে বলছি যারা ড্রাগ অ্যাট্রাকটিভ এখনো আছে আমাদের এলাকাতে আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা আমাদের বন্ধুগণ আমাদের সমাজের ছেলেপেলেরা যারা আছে তাদেরকে সাবধান করে দিচ্ছি এগুলো রেখে সিয়াম পালন করলে সিয়াম হবে না শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করলেন এটা নাম নয় আপনি সারা দিন চব্বিশ ঘন্টা সকল গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে হবে এটা হলো রমাজনের বর্জনীয় কাজ রমাজন মাসে কোনো মৃত ব্যক্তির নামে ইফতার করানো ওলামায় কেরামদের বক্তব্য হলো এটাও জায়েজ না মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার করালেন এটা জায়েজ না ওলামায় কেরামদের বক্তব্য ব্যাপারে আছে আমি আপনাকে শুধু এই বক্তব্যটি শুনিয়ে দিলাম রমাজান মাসে আপনাকে এই বেদাতগুলো ছাড়তে হবে ছেড়ে দিতে হবে এই করণীয় বর্জনীয়গুলো আপনাকে মনে রাখতে হবে কারণ একটা কথা আপনি মনে রাখেন আপনাকে বলছি যে এই সিয়াম আপনার সামনে যদি চলে যায় হয়তো আপনি সিয়াম শেষ করতে পারবেন না এই একটি মাস আপনি শেষ করতে পারবেন না এর আগে আপনাকে পৃথিবীতে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি কিন্তু আগামী রমজান পাবেন না আপনাকে মনে করতে হবে এটা আমার শেষ সময় এটা আমার শেষ রমজান আমরা দেখেছি আমাদের অনেক কাছের লোক এই রমজানের আগে ছিল কিন্তু তারা আজকে চলে গেছে একটি কথা মনে রাখবেন সব সময় ভালো করে শুনে রাখুন কোনো মানুষ যদি চলে যায় কোন মানুষ যদি মৃত্যুবরণ করে কেয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির সাথে আপনারা সাক্ষাৎ হবে না কেয়ামত ঘরের আগ পর্যন্ত ওই ব্যক্তির চেহারা আপনি দেখতে পারবেন না কেয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তির সাথে আপনার কোনো লেনদেন হবে না শেষ তিনি চলে গেছেন তিনি আর ফিরে আসবেন না কেয়ামতের মাঠে যদি আল্লাহ সুবাহ দেখা করান শুধুমাত্র তখনই দেখতে পারবেন এর আগে দেখতে পারবেন না ঠিক তদ্রুপ আমিও যদি মৃত্যুবরণ করি আমিও যদি চলে যাই আপনিও যদি চলে যান তাহলে আর কখনো আপনার সাথে আমার দেখা হবে না আপনার দেখা আমার সাথে হবে না এটাকে শেষ সময় মনে করতে হবে এটাকে লাস্ট চান্স মনে করতে হবে এই লাস্ট চান্স মনে করে আপনাকে রমজনের করণীয়গুলো করতে হবে এবং অন্যায় অশ্লীল গর্হিত কাজগুলো ছেড়ে দিতে হবে আমি আবারও বলছি ওইরকম সিয়াম আপনার ঠিক নয় ওইরকম সিয়াম আপনার জন্য ভালো নয় ওইরকম সিয়াম আপনার করা ঠিক নয় যে সিয়ামে আপনি অন্যায় কাজ করলেন মিথ্যা কথা বললেন গিবত করলেন চুগলখুরি করলেন ধোকা দিলেন মানুষকে জুলুম করলেন অন্যায় কাজ করলেন খারাপ কাজের দিকে ডাকলেন ওই রকম সিয়ামের কোনো দরকার নাই আমাদের মধ্যে যদি এরকম সিয়াম থাকে আমাদের মধ্যে যদি এরকম বৈশিষ্ট্য থাকে আমরা নিজেরাও যদি এই ধরনের কাজে জড়িত জড়িত থাকি আল্লাহ নিকট দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সকলকে আমাদের সবাইকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তাও বিজ্ঞান করুন আমিন হে আল্লাহ আপনি আমাদের সকলকে সিয়ামের সকল আহকাম এবং আরকান সব কিছু সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমিন হে আল্লাহ আমাদের এই সিয়ামের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে সকল ত্রুটি থেকে আমাদেরকে পরিত্রাণ দিন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন